চার নম্বর ইসলামের ধারা হচ্ছে বা ইসলাম প্রচার প্রসারের তরিকা হচ্ছে সুফি পীরপন্থী মাজারপন্থী বেরলবিদের তরিকা বেরলবিদের তরিকা জি হ্যাঁ এদের তরিকা হচ্ছে যে এদের মধ্যে যতগুলি সুফি ইসমের তরিকত আছে জি সব তরিকা এদের মধ্যে আছে আর এই তরিকাগুলির মধ্যে যত রকমের কুফুর আর সিরকি আকিদা আর এলহাদ আর ইসলাম বিরোধী কথা হইতে পারে সবকিছু মজুদ রয়েছে সমস্ত আকিদা মজুদ রয়েছে এদের মধ্যে রয়েছে ওয়াহাদাতুল ওজুদের আকিদা যেগুলোর ব্যাখ্যা করা সবাই এখন নেই এদের মধ্যে রয়েছে হলুলের আকিদা এই ওয়াহাদাতুল ওজুদের আকিদার প্রবক্তা হচ্ছে ইভিনে আরবি আর আপনার হলুলের আকিদার প্রবক্তা হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ এরা প্রশংসা করে এরাই শুধু প্রশংসা করে না আর এক তরিকার লোক এই হোসেন মানুষের আল্লাহ প্রশংসা করে সুতরাং এদের মধ্যে মিত্রতা যেটা পাঁচ নম্বরে বলবো চার নম্বরটা এখন শেষ করি এরা সুফিজমে চরমপন্থী একবারে কবর মাজার পূজায় একবারে সীমা ছড়িয়ে গেছে এরা এদের কাছে পাকা কবরে কোথাও সন্ধান পেলেই হলো সেখানে সবকিছু পাওয়া যায় জি এই হচ্ছে ভারত পাকিস্তানে এরা বেরেলভি নামে পরিচিত বাংলাদেশে এদেরকে বেরোলবি নামটি আলেমরাই জানে বাকিরা রেজবি বলে জানে অনেকেই আর এই রেজবি বা বেরেলবি অনেক ভাগে বাংলা বাংলাদেশে বিভক্ত কারণ বাংলাদেশে সুফিজমটা আরো বেশি আছে কম নেই ভারত আর পাকিস্তান যেহেতু হ্যাঁ, কম নেই সুতরাং ওখানে বিভিন্ন আবার এই এক বেরোলবি কয়েক তরিকাতে ভাগ হয়েছে সুতরাং দেখা যাচ্ছে দেওয়ানবাগি এরাও বেরেলির অন্তর্ভুক্ত আটরসি এরাও বেরেলি বেরেলির অন্তর্ভুক্ত আর আপনার ফুলতুলি এরাও বেরেলির অন্তর্ভুক্ত আর এরকম মাছ ভান্ডারি এরাও বেরেলির অন্তর্ভুক্ত জি হ্যাঁ আর সারসেনা যেটা আছে আর ফুরফুরা এটা হাফ বেরোলবি আর হাফ দেবন্দী এদের সম্পর্কে স্টাডি করে ভালো গবেষণা করে দেখলাম যে এদের আকিদাতে কিছু বেরলবি আকিদাও আছে আর এদের আকিদা আমলে কিছু দেবন্দী তরিকা আছে দেবন্দী কিছু বুজুর্গেরও প্রশংসা করে আবার এদিকে বেরলবি হ্যাঁ মেলা আকিদা এদের মধ্যে রয়েছে জি এই হচ্ছে অবস্থা মাঝামাঝি সারসিন আর ফুরফুরা কারণ এই তরিকাগুলি সম্পর্কে বলে দেওয়া জরুরি না হলে মানুষ বুঝবে না মানুষ বুঝবে না তাই আজকে একটু খুলেই বলে দিলাম যাতে করে বুঝতে পারে তো এই ছিল বেরুলবীর তরিকা বেরুলবীরা ইসলামের প্রচার প্রসার কি দিয়ে করতে চাই যেখানে আল্লাহর ওলির নামে কোথাও মাজার আছে মাজারের খেদমতের মাধ্যমে এ ওলি আউলিয়াদের খেদমতের মাধ্যমে ওদের কবরের বা মাজারের খেদমত ওদের তো খেদমত নাই ওদের নামে যেসব মাজার কবর আছে এগুলির খেদমত করলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে জি আর এদের মধ্যে সমস্ত রকমের শির্ক মজুদ রয়েছে এদের মধ্যে সমস্ত রকমের সিরকি এটা মজুদ রয়েছে এরা নামে মাত্র আল্লাহর বান্দা কিন্তু বাকি তাদের সমস্ত চাওয়া পাওয়া গাইরুল্লাহর কাছে চাওয়া পাওয়া সব হচ্ছে গাইরুল্লাহর কাছে জি হ্যাঁ গৌসুল আজম তাদের কাছে আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে খাজা মহিন চিস্তি থেকে শুরু করে যতগুলি পীরের তরিকত আছে আর পীরেদের মাজার আছে প্রসিদ্ধ ভারত পাকিস্তান বাংলাদেশে তাদের কাছে তারা সবকিছু চায় আর মনে করে সবকিছু তারা দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে এই হচ্ছে তাদের সিরকি দেয় জি আর এর সাথে সাথে আরেকটা তাদের কাজ হচ্ছে এটার মাধ্যমে তারা বড় ইসলামের খেদমত সেটা হচ্ছে কেউ যদি তৌহিদের কথা বলে কেউ যদি সন্ন্যতের কথা বলে তাদের ওপর ঢাল আহারে কুফরির ফতোয়া দেওয়া সুতরাং তাদের কাছে সবচেয়ে বড় কাফের আহমদ রেজা খান বেরেলি শহরের লোক ছিলেন আহমদ রেজা খান ইংরেজ আমলে তো এর নামেই এই ফিরকাটাকে বেরেলি বলা হয় আর আহমদ রেজা যেহেতু ওর নাম ছিল সেই জন্য এর নামে বাংলাদেশে ওদেরকে কি বলা হয় রেজবি বলা হয় এই আহমদ রেজা খানের ভাষা এত মানে নিচু শ্রেণীর ছিল যে নাম ধরে ধরে সবচেয়ে বড় কাফের তার কাছে এবং তার যতগুলি শিষ্য পয়দা হয়েছে ভারত উপমহাদেশে সবার কাছে নাম সবচেয়ে বড় কাফের তাদের কাছে হচ্ছে আহলে হাদিসরা অহাবি যাদেরকে বলছে তারা সবচেয়ে বড় কাফে তাদের কাছে তার সাথে সাথে একই রকম হ্যাঁ, সৌদি আরব সৌদি আরবের আলেম আলামা শাসক আর জনগণ এবেরেলবিদের কাছে এবং শুধু তাই নয় যদি কেউ সন্দেহ করে যে ওয়াহাবি কাফের নয় তাহলে সেও কাফের কথা তাদেরকে তার মজুদ রয়েছে জি এত চরমপন্থীরা এই তাকফিরের ফতুয়ার ক্ষেত্রে আহলুদ তৌহিদ সম্পর্কে আহলুদ তৌহিদ ভারত উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের হচ্ছে আহলুল হাদিস এটা হচ্ছে সত্যিকার তৌহিদবাদী আর আরবের আহলুদ তৌহিদ আরবের লোকের আরবের অলমায় কিরাম আরবের শাসক যে দেশে আলহামদুলিল্লাহ তহিদ কায়েম হয়েছে আর কায়েম আছে আলহামদুলিল্লাহ আর কায়েম থাকবে আল্লাহ যেন কায়েম রাখেন এবং আল্লাহ রব্বুল আলম যেন কোরআন সোনার হাদিসদেরকে তৌহিদের দাওয়াতকে মুখ্য করে পেশ করা তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল তাদেরকে যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং এই বাতিলের পাশাপাশি বসবাসের ক্ষেত্রে তাদের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন তো এরা এদের কিতাব ভরপুর হয়ে রয়েছে এই তাকফিরি ফতোয়াতে আহলে তহিদ সম্পর্কে সৌদি আরব সম্পর্কে আর আহলে হাদিস সম্পর্কে